জীবনের প্রধান লক্ষ্য কি আমরা পৃথিবীতে শুধু এই জন্য বসবাস করি না যে পানাহার করব সন্তান উৎপাদন করব তারপরে পৃথিবী থেকে চলে যাব তো এই কাজ তো জীবজন্তুও করে থাকে জঙ্গলের জীবজন্তু পানাহার করে সন্তান উৎপাদন করে আবার পৃথিবী থেকে চলে যায় কিন্তু মানুষ হচ্ছে সম্মানিত সৃষ্টি মানুষের উদ্দেশ্য হচ্ছে মহান মানুষের জীবনের প্রধান লক্ষ্য হল তার সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি লাভ এই সন্তুষ্টি লাভ করার প্রকৃত মাধ্যম হচ্ছে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম সকল জাতির মানব সমাজের জন্য উপযোগী কেন যে ইসলাম ধর্ম মানুষকে তার প্রয়োজনীয় বস্তুর সঠিকভাবে বিবরণ দিতে পারে মানুষের ধরেন বিবাহ করার দরকার মানুষের বিবাহের দরকার কোন মহিলাকে বিবাহ করবে বা কোন মহিলা কোন পুরুষকে বিবাহ করবে এর সঠিক রীতি নীতি প্রকৃত ইসলাম ধর্মে পাওয়া যায় কিন্তু আমাদের দেশের পবিত্র বেদে এই উত্তর পাওয়া যায় না চারটি বেদ যদি তলাশ করেন যে একজন মানুষ কোন মহিলাকে বিয়ে করবে তার মাকে বিয়ে করতে পারবে কি পারবে না তার বোনকে বিয়ে করতে পারবে কি পারবে না তার খালাকে বা তার মেয়েকে বিয়ে করতে পারবে কি পারবে না এর উত্তর বেদে পাওয়া যাচ্ছে না কিন্তু ইসলাম ধর্মে পাওয়া যাচ্ছে পবিত্র কোরআন যদি আপনি খুলে দেখেন তাতে আপনি এর উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন যে অমুক অমুক মহিলার সঙ্গে পুরুষ ব্যক্তির বিয়ে হবে নিজের মাকে বোনকে খালাকে ফুফুকে মেয়েকে ভাতিজিকে ইত্যাদি এই ধরনের মহিলাকে বিয়ে করা জায়েজ নয় মানুষ মাল কিভাবে উপার্জন করবে এর সঠিক ব্যবস্থা ইসলামে পাওয়া যাচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করবে তারপরে তার মাল কিভাবে বন্টন করতে হবে এর উত্তর বেদে পাওয়া যাচ্ছে না কিন্তু পবিত্র কোরআনে পাওয়া যাচ্ছে তাহলে যে ধর্ম মানুষের দরকার সঠিক পন্থায় পূরণ করতে সক্ষম সেই ধর্মটি গ্রহণ করা উচিত ইসলাম পৃথিবীর বুকে শান্তি ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে এই জন্য বলপূর্বক কাউকে মুসলমান বানানো জায়েজ নয় কেন যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম হ্যাঁ তবে ইসলাম মানুষকে সরল সঠিক পথ দেখায় সুখদায়ক পথ দেখিয়ে দেয় সেটা হচ্ছে ইসলামের সঠিক পথ প্রকৃত ইসলামের অনুগামী হতে গেলে মানুষ সুখময় জীবন লাভ করতে পারবে কিন্তু প্রকৃত ইসলামকে বাদ দিয়ে তথাকথিত ইসলাম যেমন আমাদের দেশে কতগুলি মানুষ মূর্তির সামনে মাথা নত করেন মূর্তির পূজা পাঠ করেন কতগুলি মানুষ ইসলামের দোহাই দিয়ে আবার কবরকে সিজদা করেন কবরের সামনে মাথা নত করেন তো বিষয়টি এক হয়ে গেল এগুলো ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করে না সুতরাং আমাদেরকে প্রকৃত ইসলামের অনুগামী হতে হবে তো সম্মানিত মানব সমাজ আপনারা যদি এই জীবনে পার্থিব জীবনে এবং মরণের পর শান্তি চান কল্যাণদায়ক জীবন লাভ করতে চান তাহলে আপনাদের উচিত আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের একটি বৈশিষ্ট্য আরো হলো যে ইসলাম ধর্মে মানুষের মধ্যে পার্থক্য মিটকে যে কোনো জাতি উচ্চ পর্যায়ের কোনো জাতি নিচু পর্যায়ের এটা নয় যেমন কি মানুষের শরীরে রক্ত মাংস আছে যেমন কি তার দুটি চোখ আছে দুটি কান আছে ক্ষুধা লাগে মানুষকে এটা সবকে সকল ধর্মের মানুষের মধ্যে এগুলো পাওয়া যায় তো এগুলোর দিক দিয়ে সবাই সমান সূর্য সবারই জন্য পৃথিবী সবারই জন্য এই জন্য ইসলাম ধর্ম সবার জন্য ইসলাম ধর্মে বলা হয়নি যে অমুক জাতি নিচু পর্যায়ের বা অমুক দলটি নিচু পর্যায়ের হ্যাঁ মানুষের সম্মান বাড়বে তার ইমান এবং কর্মের ইমান এবং কর্মকে সামনে রেখে ইমান এবং কর্মের দ্বারা মানুষের সম্মান মানুষের ইজ্জত মানুষের মর্যাদা উচ্চ হবে তার কর্মের দিক দিয়ে আর তার ইমানের দিক দিয়ে সঠিক যদি ইমান থাকে তার অন্তরে সঠিক কর্মের সঠিক যদি সে কর্ম করতে পারে তাহলে তার মর্যাদা উচ্চ হবে মানুষ ওই সময় উচ্চ মর্যাদা লাভ করতে পারবে যখন সঠিক পন্থায় তার প্রভু এবং তার সৃষ্টিকর্তা তার রুজিদাতা আল্লাহর সঠিকভাবে উপাসনা করতে পারবে এবং তার জীবনে সৎকর্ম থাকবে মানুষের কল্যাণদায়ক কাজ করবে মানুষের উপকার করবে তখন সে শান্তির জীবন লাভ করতে পারবে তাহলে ইসলাম ধর্মে মানুষের মর্যাদা বাড়বে কিসের দ্বারা তার ইমানের দ্বারা সৎকর্মের দ্বারা কিন্তু মুসলিম সমাজে যে সমস্ত অপকর্ম পাওয়া যাচ্ছে এগুলোর দায়ী ইসলাম ধর্ম নয় যে অপকর্ম করছে সে তার দায়ী সুতরাং ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম তাই বিশ্বের মানব জাতিকে বলি যে আপনারা যদি শান্তি চান যদি কল্যাণদায়ক জীবন লাভ করতে চান তাহলে প্রকৃত ইসলামের অনুগামী হয়ে যান কেন যে এটাই হচ্ছে আপনাদের শান্তির ধর্ম আর ইসলাম ধর্মে অপচয় নেই আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার একটিও টাকা খরচ হবে না খুব দরকার হলে হাফ লিটার পানিতে আপনি অজু করবেন প্রত্যেক নামাজের জন্য যদি আপনার অজুর দরকার হয় পানি না থাকে তো তয়াম্মম করবেন কিন্তু অন্যান্য ধর্মের যদি একটি পূজা করে তাহলে পাঁচ টাকা তার খরচ হয়ে যাবে তার লাগবে দুধ লাগবে ঘি লাগবে কলা লাগবে আতর আরো বিভিন্ন প্রকারের বস্তু লাগবে তো একজন গরিব মানুষ কি করে এই এবাদতটি করতে পারবে কিন্তু ইসলাম ধর্মে যে সমস্ত এবাদত উপাসনার বিধিবিধান আছে এগুলো সহজ সবারই জন্য উপযোগী গরিব মানুষের জন্য উপযোগী ধনী মানুষের জন্যও উপযোগী সুতরাং আমি অনুরোধ করব এবং পরামর্শ দিব আমার বিশ্ববাসীকে যে আপনারা সঠিক ইসলামের অনুগামী হওয়ার চেষ্টা করুন তবে আপনারা তবে আপনারা সুখদায়ক শান্তিদায়ক কল্যাণময় জীবন লাভ করতে পারবেন আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিম মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতা